বাঁচার দ্বিতীয় কোন সুরত নেই যত বড় শক্তি দেখানো হোক জনসমাবেশ দেখানো হোক নিন্দা প্রস্তাব আনা হোক এগুলো বেকার এটা আল্লাহর আজাদ গজব ঘটবে না আল্লাহর আজাদ গজব থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা যে ভুলের কারণে এই গজব আসছে ওই ভুলকে শুধরায় নেওয়া তবা করা একমাত্র রাস্তা তো দুনিয়া আসে অন্তর আজাদ গজব থেকে বাঁচার জন্যই এই আলামত গুলো বয়ান করা হয়েছে এই হাদিসের মধ্যে প্রথমে বলা হয়েছিল আলামতেই মুসলমানরা দিনের আয়ন থেকে এত দূরে চলে যাবে কোরআন হাদিসের জ্ঞান থেকে এত দূরে চলে যাবে যে মোটা মোটা যে হুকুম আকাম গুলো যা সকলেরই জানা থাকার কথা এইগুলো তাদের জানা থাকবে অর্থাৎ নাম কেউ আছে মুসলমান কিছুই জানা ওই হাদিসে এটাকে প্রথমে আনা হয়েছে এর উপরে আলোচনাও করা হয়েছে সেই পাঁচ পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে এই পাঁচটা হল দিনের বুনিয়াদি বিষয় মৌলিক বিষয় যা বাদ দিয়ে দিনের কোনো কল্পনাই করা যায় না ইসলামের কোনো কল্পনাই করা যায় না এই পাঁচটা বিষয় খারাপ ওই একই হাদিসের কিন্তু অংশে বলা হয়েছে কোরআন একাডেমের যেটা বাস্তব দাবি হাকিকত এইগুলো থাকবে না কোরআনের নামে কতগুলো প্রথা রেওয়াজ এই পালন করা হয় যে রেওয়াজগুলোর সাথে প্রথাগুলোর সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই লোকেরা এগুলো আবিষ্কার করে দিল কোরআন মান্য করার নামে ওইগুলো মানবে একদম বেকার সেগুলো আমি বলতেছিলাম যে আজকে যত প্রথা আমরা দেখতেছি এগুলো সব কোরআনের নামে হইতেছে অথচ সরিয়াতে বলে নাই বেদা পর্যায়ে সুতরাং এগুলোকে ছেড়ে দিতে হবে এবং কোরআনের আসল যেটা দাবি আসল যেটা শিক্ষা ওটা গ্রহণ করতে হবে কাজেই এই ওরফ শরীফ সবিদা শরীফ এই যত শরীফ আছে এগুলো ছেড়ে দিতে হবে এগুলো ভণ্ড লোকেরা আবিষ্কার করতে তাদের ভণ্ডা নিয়ে কোরআন হাদিসে এর কোন স্থান নেই আমি আপনাদেরকে এও পর্যন্ত বলেছি বর্তমানে বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল করতেছে সব চ্যানেল ওরা কোনো না কোনো ভণ্ডকে খরিদ করবে ভণ্ড খরিদ করা লাগে না ভণ্ড এমনি পাওয়া যায় নিয়ে ওইখানে বসে যেহেতু কোনো হকানে আলেন সেখানে যেতে পারবে না গেলে সে হকানি থাকবে না ওলামায় সু হয়ে যাবে দিনের ডাকাত বলা সাথে তাদেরকে দিনের ডাকাত বলা যায় ডাকাত না যে ওই আলেমরা নিজের দিন ইমানকে রক্ষা করার জন্য টেলিভিশনে যাইতে পারবে না এই সুযোগে সমস্ত এই কমার্শিয়াল আলেমরা ওখানে চলে যাচ্ছে আর তারা গাদা গাদা কিতাব নিয়ে বুঝাইতেছে যে এইটা এই কিতাবের ভিতরে এই দক্ষিণের জুলুসে ঈদ মিলাদুল এই কিতাবের ভিতরে পুরো শরীর আছে এই গীতার ভিতরে এই প্রচলিত মিলান আছে এইগুলো তারা জনগণকে বলতে জনগণ বুঝতে পুস্তিকারে এত কিতাব হয়ে আসছে এত কিতাবের মিলান আছে তাহলে বেদাত হবে গেল তারা বুঝতেছে না সব কথাগুলো ভুয়া একদম ভুয়া একশো পার্সেন্ট ভুয়া আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত দুনিয়াদার মৌলবীদের ঠিকানা কালেকশন করেন পরে তাদের বাসস্থলে যান যে এই রেফারেন্স গুলো লিখে আনেন হুজুর আপনাদের টেলিভিশনে বক্তব্য দিলেন সব হাতিতে আছে এগুলো লিখে দেন এগুলো কোন কেতাবের কত পৃষ্ঠা ওই কেতাব আরবি না বাংলা সেই কেতাবের কত পৃষ্ঠা আছে একটু লিখে দেন লিখে নিয়ে আসবে তারপর ওইসব কিতাব আমি আপনাদের সামনে পেশ করব বলে শোনাইব যে কোন রেফারেন্স সেখানে আছে কিনা কোন রেফারেন্স সেখানে নেই পাবলিকদেরকে গাঁদা বানানো হয়েছে বেকুব বানানো হয়েছে মানে তারা তাদের গুমরাহি বেতাব সেরে সব তারা প্রচার করছে আর গভর্নমেন্টের কোন কন্ট্রোল নেই তারা আরো এই বেদাতকে উস্কানি দিচ্ছেন বেদাতের সহযোগিতা করছে ইনকেলা পত্রিকা সম্পূর্ণ বেদাতিদের মুখপত্র ইসলামের নামে তারা চালাই দিচ্ছে কিন্তু এটা বেদাতি দ্বারা বেদাত থেকে তবা নসিব হয় না অন্য গোনা থেকে তবা নসিব হয় মৎসরের তবা নসিব হয় জেনাকারীর তবা নসিব হয় বেদাতি যে এটা তবা নসিব হয় না সে বেদাতকে দিন মনে করে করে তো দিনের কাজ করতে যে তবা করবে কেন সে কিন্তু যে মদ খেতেছে সে দিন মনে করে মদ খেতেছে না জেনারেল বিচার করতেছে সেটাকে আল্লাহর হুকুম মনে করে করতেছে না যে কোনো সময় পরিবর্তন আসতে পারে বেদাতের তবা নসিব হয় এই সমস্ত পত্র পত্রিকা টেলিভিশন সব বেদাতের পক্ষে এবং সমস্ত বেদাতেরা এক হয়ে তরিকাত ফাউন্ডেশন নাম দিয়ে তারা খুব লাফালাফি করছে মনে হয় পুরা বাংলাদেশ এখন বেদাতিদের দখল হয়ে গেছে যাদের কেসমতে হেদায়ত নেই তারা তাদের কথা মানতেছে যাদের কেসমতে হেদায়ত আছে ভণ্ডদের কথা মানতেছে না তো আমি আপনাদেরকে সাবধান করে দিলাম সব গলত কথা সমস্ত রেফারেন্স গলত যার মনে চায় সে যাচাই করে আমি তার জবাব দিব কেন গলত একটা রেফারেন্স হয়ে নেই কোন কিতাবে গেলে থাকতে পারে না মিলাদ এই প্রচলন যে মিলাদ শুরু হলো আল্লাহ রসুলের ইন্তেকালের ছয় বছর পর শুরু হলো এক জালের বাচ্চা জনগণের দিক থেকে অন্যদিকে ঘোরানোর জন্য সে আর থেকে রসুল শেষে এই মেলাদ আবিষ্কার করবে আল্লাহ রসুলের ইন্তেকালের ছয়শ বছর পরে যেটা চালু হয় তাহলে হাদিসে কিভাবে থাকতে পারে সম্ভব আর পুরস্কার তো আরো অনেক পরে শুরু হয়েছে এই জন্য সেরে এই জন্য ভাই ইমানের পরীক্ষা একবারই হবে দুনিয়াতে ফেল করলে চান্স নেওয়া যায় ইমানের পরীক্ষায় ফেল করলে কোনো চান্স নেওয়া যাবে না চিরস্থায়ী জাহান যাবে আল্লাহ তালা ওলামা ইসলামকে জনগণের খায় খায় করার জন্য সৃষ্টি করেছেন জনগণ যাতে জাহান নামের রাস্তায় না যায় এই জন্য ওলামা ইসলামকে তৈরি করছেন নায়কের রসুল আমরা আমাদের দায়িত্ব পালন করছি কোনটা হক কোনটা বাতিল ক্লিয়ার আমরা বলে দিচ্ছি এখন কেউ জাহান্নামের রাস্তায় গেলে সে নিজ দায়িত্বে যাবে কোন আলেম থেকে দায়ী করতে পারবে না যে আলেম তো বলে নাই আমরা টেলিভিশনের মৌলভীদের সাথে শুনে ওটাকে ভয় মনে করছিলাম কিন্তু ওটা যে গলত কেউ আমাদেরকে বলে নাই এই কথা বলার সুযোগ নেই হকানি ওলামাইকেরা বলে দিচ্ছেন গুমরা কাজে যত শরীফ আছে সবিনা শরীফ রোজিনা শরীফ মিলাদ হ্যাঁ? শরীফ কিয়াম শরীফ ওরস শরীফ মাজার শরীফ যত শরীফ থাকে সব শ্রী মেদাস ইমান বিধ্বংসী ইমান বিধ্বংসী প্রত্যেকটা জিনিস এগুলো কোরআনের দাবি না কোরআনের দাবি কি এই সম্পর্কে আমি গত জমাতে আলোচনা শুরু করেছিলাম চারটা জিনিস কোরআনের দাবি শরীর দিয়ে জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম আজিব হবে কিন্তু শরীর আমি জানাইলাম এগুলো দিয়ে জাহান্নাম আজিব হবে জান্নাত পাওয়া যাবে কোরআনের দাবি হল কোরআনের আজমত কর কোরআনের মহাত্ম দিলের মধ্যে রাখতে হবে কোরআনের দুই নম্বর কোরআনের মহাত্ম দিলের মধ্যে রাখতে হবে এর জন্য আমি অনেক উদাহরণ আপনাদেরকে শুনেছিলাম কোরআনে গ্লাভ লাগানো হয় না কেউ লাগাইলেও ওই তেলোয়ারের বাড়তি কাপড় দিয়ে লাগাই হয়েও রেহাল ভেঙে গেছে উঠে ধরে করতে আরম্ভ করছে কোরআন শরীফের উপরে চশমা রেখেছে কোরআনের জিলকে মেহরাবের মেম্বারে রেখে দিচ্ছে যেখানে বসা হয় পাও রাখা হয় এখানে কোরআন শরীফ রেখে দিচ্ছে কিতাব রেখে দিচ্ছে তবুও মা মাহফিলে লোক জড়ো করার জন্য মা মাহফিলে লোক জড়ো করার জন্য কোরআন তেলাওয়াত যায় ঘর উদ্বোধন করার জন্য দোকান উদ্বোধন করার জন্য কোরআনে খতম দেওয়া হয়েছে না যায় রাগের উপরে কোরআনে খতম দেওয়া হয়েছে না যায় হ্যাঁ ইফতারি বিক্রি করবে ইফতারি ক্যাসেট ছেড়ে দিতে ইফতারি বেচার লোক জড়ো করার জন্য এই জন্য আল্লাহ কালাম নাজল হয়েছে তোমার ইফতারি বিক্রি করার জন্য কোরআন নাজল হয়েছে ইফতারি বিক্রি করার জন্য কোরআনকে যথেষ্ট ব্যবহার করা হয়েছে সেখানে ব্যবহার করার কোন এটা করতেই বেজ্জত করা হয়েছে কোরআনকে তো কোরআনকে ইজ্জত করতে জানতে হবে শিখতে হবে ওলামাই রাত থেকে ইজ্জত কি দিচ্ছে হ্যাঁ মাহফিল বা কায়দা শুরু হয়ে গেল নিয়মতান্ত্রিক তখন বরকত হাসিল করার জন্য একজন কিছুকে লাভ করল সেই তেলাওয়াতের সময় কেউ কোনো কথা বলতে পারবে না কোনো কথা বলতে পারবে না সবাই মনোযোগ সহকারে তেলাওয়াত শুনবে এটা যায় বরকত হবে তো এখন যেটা হয় ক্লাস করতে চায় গল্প কারণে গল্প করছে হোটেলের মধ্যে তেলাওয়াত ছেড়ে দিতে আর ওদিকে লোকেরা গল্প করছে এই গুণা কার দায়িত্বে যাবে হোটেলের মালিকের দায়িত্বে যাবে এই গুণা জায়গায় তো কোরআনকে সম্মান করতে হবে মহাব্বত করতে হবে কোরআনের তেলাওয়াত যখন হয় খুব মহাপতের সাথে গুনতে হবে আমি বলেছিলাম বিদেশ থেকে আপনার ছেলে চিঠি পাঠাইছে আপনি পড়তে পারেন না এই চিঠিতে কি লিখতে আপনি জানার জন্য ব্যাকুল হয়ে যাবেন পড়লে অলা তালাশ করবেন তাকে দিয়ে পড়াইবেন সেই ব্যক্তি যখন এটা পড়ে শোনাবে তা আপনি ছেলের পিতা আপনি কত মনোযোগ সহকারে শুনবেন আপনার ছেলে আছে পাঁচ বছর বিদেশে কি লিখতেছে কত মনোযোগ সহকারে শুনবেন একটা শব্দ যেন বার্তা যায় এইভাবে মনোযোগ দিয়ে শুনবেন এটা মহাব্বত যেহেতু ছেলের প্রতি মহাব্বত আছে সে আপনি এইভাবে শুনবেন আল্লাহ কালাম যখন তেলাভ করা হবে তাই নামাজ তেলাভ করা হোক তারাবের নামাজে তেলাভ করা হোক নামাজের বাইরে তেলাপ করা হোক আপনাকে ওইভাবে মনোযোগ সহকারে ঘুরতে হবে যে একটা শব্দ একটা অক্ষর যেন না ছুটে কোরআনের মহাপ্রতের দাবি ছেলের মহাপ্রতের কারণে ছেলের চিঠির একটা শব্দ শুনে নাই সব শুনতে খেয়াল করি ছেলের মহাপ্রতের দাবি যদি এই হইতে পারে তা আল্লাহর কোরআন মহাপ্রতের দাবি এটা হইতে পারে না একটা শব্দ ছুটবে না একদম কান খারাপ করে শুনবেন কি বলা হয়েছে কি তেলাওয়াত করা হয়েছে এর নাম মহাব্বত আল্লাহর কালামের দুই নম্বর দাবি মহাব্বতের সাথে পড়তে হবে মহাব্বতের সাথে শুনতে হবে এই জন্য একটা হাতিদের মধ্যে আসছে যে যখন তেলাওয়াত করতে করতে তোমার মনের মধ্যে অন্যরকম ভাব সৃষ্টি হয় মন বসতেছে না তেলাওয়াত বন্ধ করে দেবে তেলাওয়াত বন্ধ করে দাও তখন আর তেলাওয়াত করার দরকার নেই বেদবি হবে যখন মন লাগে পুরো আকর্ষণ থাকে তখন তেলাওয়াত করেন যেই মনের ভিতরে পেরেশানি আসছে পেটে ভুক লাগছে খাইতে বলে অনেকে এই অবস্থায় কখন পড়ে মন লাগতেছে না তাও জবরদস্তি ভক্তি দরকার নেই নিষেধ করা হয় এই অবস্থা পড়ার দরকার নেই ব্যাধবি হবে যখন দিল পুরাপুরি লাগে এত চলে অর্থ এই দুটা বিষয় গত জমাতে বলা হয়েছে আর যে দুটো বিষয় রয়ে গেছে কোরআনের দাবি আজকে বলা হয়েছে আলহামদুলিল্লাহ বাকি দুটো বিষয় হল তেলাওয়াত ইতাহাত কোরআন কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে এবং কোরআনে কারিমে আল্লাহ তালা যে আদেশ নিষেধ গুলো দিয়েছেন মানতে হবে এই দুটা রয়ে গেছে এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ বিশুদ্ধ তেলাওয়াত বলতে কি বুঝায় কোরআনে কারিম কোন কিতাব হিসেবে নাজেল হয় নাই সেটা বয়ের মতো একটা জিনিস রসুলকে দিয়ে গেল যে এইখান থেকে আপনি উন্মতকে শোনায় এইভাবে কোরআন নাজেল হয় নাই কিভাবে নাজেল হয়েছে আল্লাহ তালা যখন যতটুকু নাজেল করতে চেয়েছেন জিবরিল আমিন আলাই সালামকে পাঠাই দিয়েছেন ওনার একার গায়ে অনেক শক্তি ছয়শ বাজু আছে ওনার ছয়শ বাজু আল্লাহ এত লুত আলাহ সালামের যে দেশ ছিল যারা সমকামিতায় লিপ্ত হয়েছিল তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা জিবরিল আমিনকে অর্ডার দিলেন উনি ছয়শ বাজু থেকে একটা বাজু ব্যবহার করছিলেন ওই দেশটাকে বাজু দিয়ে উঠাইছেন উঠায় উল্টা করে দেবেন একদম শেষ করে হজর দু তালা সালামের গোত্র সেই স্থানটা সাগর হয়ে গেছে সেই সাগরের নাম হলো মৃত সাগর মৃত সাগর এটা বস্তি ছিল এটা নবীর উন্মত এখানে ছিল কত শক্তিটা এরপরও আল্লাহ তালা ইব্রাহিম আলহ ইসলাম যখন অহিনে আসতেন আরো কয়েক হাজার ফেরস্তা সাথে দিয়েছে যাতে ইংলিশদের বাহিনীর কোন সুযোগ না হয় দিতে আসতো সব এইভাবে জিবরিল আমিন আল্লাহ রসুলের কাছে আসত আসে আল্লাহ নতুন নাজল করতে চেয়েছেন তেলাওয়াত করে আল্লাহ রসুলকে শোনাই এক জামানা ছিল জিবরিল আলাহ আলাইসাল্লামের তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ রসুল তেলাওয়াত করতে থাকতেন যাতে কোনো আয়াত ভুলে না যান তেলাওয়াত করতে থাকতেন তো অনেক কষ্ট হইত তো আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুলের এই কষ্টকে বন্ধ করার জন্য আয়াত নাজল করলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল বিহি ইন্না আলাইনা جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه এই আয়াতগুলো নাজর করলেন যেমন রসুল জিব্রাহিম যখন তেলাওয়াত করে ওই সাথে আপনি তেলাওয়াত করবেন না ভুলে যান কিনা এই ভয়ে তেলাওয়াত করবেন না ওইটা আপনার দিলের মধ্যে বসাই দেওয়া এবং আপনি যখন তেলাওয়াত করতে চান তা আপনার জবানে জারি করে দেওয়া আমি মৌলার দায়িত্ব জামাহু মানে জমা করে দেওয়া আপনার কলমে জমা করে দেওয়া কোরআন আপনার জবানে তেলাদ চালু করে দেওয়া আলাই না মানে আমার দায়িত্ব আমি মাওলা দায়িত্ব দিচ্ছি আপনার কষ্ট করে পড়ার দরকার নেই তাহলে এই সামনের থেকে আমার পক্ষ থেকে ইব্রাহিম যখন পড়ে পড়ে শোনাবেন আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন আপনি শুধু শুনবেন আল্লাহ তারা এটাও বলে দিলেন পরবর্তীতে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এই কোরআনের তফসিল এটা আমি মহলার দায়িত্ব কোন আয়াতের কি তফসিল করবেন কি ব্যাখ্যা দিবেন তা আপনার দেওয়া লাগবে না আমি আপনার দিল্লির মধ্যে ঢেলে দিব এই জন্য আল্লাহ রসুল যত হাদিস বলেছেন প্রত্যেকটা হাদিস কোন না কোন আয়াতের ব্যাখ্যা প্রত্যেকটা হাদিস কোন না কোন আয়াতের ব্যাখ্যা এবং ওই হাদিস আল্লাহ তাহলে রসুলের দিলের মধ্যে ঢালছে হাদিস রসুলের বানানো না প্রত্যেকটা হাদিস কোরআন আয়াতের ব্যাখ্যা প্রত্যেকটা হাদিস আল্লাহ তালা রসুলের দিলের মধ্যে ঢালছে এর জন্য তারা বলে যে হাদিস মানি না হাদিস ভেজাল হয়ে গেছে হাদিস মানি না হাদিস ভেজাল হয়ে গেছে এদের ইমান থাকবে এদের ইমান থাকবে না ওরা তো শুধু মৌলিক ল বয়ান করে বেসিক ল বয়ান করে ওটা আমল করতে গেলে ব্যাখ্যা জানতে হবে ব্যাখ্যা ছাড়া আপনি কোনোটা ওটা আমল করতে পারবেন না ওরা আছে দাও কোরআনে আছে জাকাত দাও কতদিন পর পর দিবেন তা তো কোরআন নেই কোন কোন মালের জাকাত দিবেন তা তো কোরআনে নেই কত পার্সেন্ট জাকাত দিবেন কত আগে কতবার তা তো কোরআনে নেই ওই জাকাত সংক্রান্ত আয়াতের ব্যাখ্যা দিতে দেয় আল্লাহ রসুল সাল্লাহ এগুলো বলে দিয়েছেন হাদিসটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন কেমনে এই কোরআন আয়াত আল্লাহ তালা বলে দিলেন আয়াতের বয়ান বয়ান মানে ব্যাখ্যা আমি মাওলা দায়িত্ব নিয়েছি আমি আপনার দিল্লির মধ্যে ঢালব আল্লাহ তো ঢালছে আল্লাহ বলে দিয়েছে কিন্তু নাউজুবিল্লাহ তো হাদিস মানল না সে কোন আয়াতকে অস্বীকার করলো তুমা ইন্না আলাইনা বায়ানা আল্লাহকে বলেছিলেন এর ব্যাখ্যা করা আমার দায়িত্ব আমি আপনার দিলে দিব ওই আয়াতকে অস্বীকার করলো হাফিজ অস্বীকার করে ওই আয়াত অস্বীকার করলো কাপড় হয়ে গেল অনেকে অনেকভাবে হাফিজ অস্বীকার করে অনেকে অনেকভাবে হাফিজ অস্বীকার করে কেউ বলে একমাত্র কোরআন হ্যাঁ মানে চূড়ান্ত অপরিবর্তনশীল খালি কোরআনের কথা বলে তাহলে হাদিস কি পরিবর্তনযোগ্য যতটা থেকে বলে কোরআন একমাত্র অপরিবর্তনশীল কোন পরিবর্তন হতে পারে না হাদিস কি পরিবর্তন হইতে পারে হাদিস পরিবর্তন হলে তো কোরআন থাকলো না আমরা ইবাদত করতেছি হাদিস দ্বারা প্রমাণিত এই ইবাদত থাকবে না নাউজুবিল্লাহ জানি এগুলো সূক্ষ্ম কথা এর দ্বারা হাদিস অস্বীকার করা হয় আবার কেউ কেউ হাদিস অস্বীকার এইভাবে করে আল্লাহ আইন চাই হস্তকের শাসন চাই এটা হাদিস অস্বীকার করে একটা নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই তাহলে হাদিস কোথায় গেল আল্লাহর আইন চাও আল্লাহর আইন তো হাদিস দ্বারা বোঝা যাবে এটা কোথায় গেল এটা একটা সূক্ষ্ম কথা হাদিস অস্বীকার একটা সূক্ষ্ম পদ্ধতি অত্যন্ত সূক্ষ্মভাবে হাদিস কেনা গেছে যে আল্লাহর আইন চাই তারপর একটা মানে কোরআন মানে হাদিস মানবে না বলতে হয়তো আল্লাহ রসুলের আইন চাই বা কোরআন সুন্নার আইন চাই কথাটা সই হয়েছে শুধু আপনার আইন চাই যে হাদিস অস্বীকার করে কেন অস্বীকার করলো তারা কোরআনের যে মন গড়া ব্যাখ্যা করে রাজনৈতিক ব্যাখ্যা হাদিস মানলে ওই ব্যাখ্যাটা চালানো যায় না তারা যে পরের আয়ের দ্বারা মিছিল খারেজ করে আর সংগঠন খারেজ করে এটা কখন সম্ভব পথ যদি হাদিস অস্বীকার করে তাহলে পথ যদি হাদিস মানে তাহলে কোন আয়ের দ্বারা এই মিছিল আর সংগঠন খারেজ হবে হাদিস মানলে আপনি যে আয়াত যে প্রমাণ করবেন ওই আয়াতের তফসিল তো আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন আল্লাহ রসুল যে সে মধ্যে তফসিল করছেন সে তো সংগঠন বলেন নাই মিছিলের কথা বলেন নাই হ্যাঁ সেই অনশন অনশন করতে বলেন নাই কোথায় পেলেন এগুলো এই তারা হাতিতে এই জন্য আনে না তারা যে সমস্ত কাণ্ড কারখানা করতেছে মন করা এইগুলো তখন কোরআন দ্বারা প্রমাণ করা যায় না এখন তো কোরআন দ্বারা মন গড়া ব্যাখ্যা করে প্রমাণ করতেছে এটা মন করা তফসির যায় নেই তফসির করতে গেলে আগে দেখতে হবে আল্লাহ রসুল এই আয়াতের কি তফসির করছে ওর আলোকে আপনাকে কথা বলতে হবে ওর বাইরে যেতে পারবেন না এটা বাইন্ডিং এসে গেল এই সমস্ত লোকেরা কোনো বাইন্ডিং আসতে চায় না মন গড়া তফসিলের সুযোগ রাখার জন্য তারা কোনো শর্তের মধ্যে আসতে চায় না আজকে তো আটকা পড়ে যাবে তাদের এগুলো চলবে না এটা গলত কথা যে আল্লাহর আইন চাই আল্লাহ রসমের আইন চাই কোরআন রসমের আইন চাই শুধু আল্লাহ বলা শুধু কোরআন বলা গুমরাহি আবার বলে সৎ লোকের শাসন চাই আরে ভাই সব লোক তো হিন্দু হয়ে দিবে ও হিন্দু খুব সৎ একদম মিথ্যা কথা বলেন তাহলে ভেজাল দেয় না আপনি হিন্দু শাসন চাইলেন আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই সব লোককে হিন্দু হইতে পারে তাহলে এই জন্য বলতে হবে মুক্তাকি মুস্তাকি হলে মুসলমান হবে এবং সে সমস্ত গোলাপ থেকে বেঁচে থাকবে মুক্তাকি লোকের শাসন চাই খোদা লোকের শাসন চাই সাত লক্ষ হইলে হবে না গলত কথাই হাতিরটা স্বীকার করা হয় যাই হোক এদিকে যাওয়ার উদ্দেশ্য না উদ্দেশ্য হল বই তেলাওয়াত কি জিনিস এটা বোঝানোর জন্যই আমি উনত্রিশ পাড়ার এই সুরাত আসছিলাম ঠিক ওইভাবে এক দাবা কোন ব্যস্তম নেই ওইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবা একরামকে শিক্ষা দিয়েছিলেন সাহাবা একরাম ঠিক হুব ওইভাবে তাবিনদেরকে শিক্ষা দিয়েছিলেন এই যে ধারাবাহিকতা এইটা হলো শহীদ তেলাওয়াত খালি আপনি অক্ষরগুলো উচ্চারণ করে গেলেন শহীদ তেলাওয়াত হবে না অক্ষর গুলো উচ্চারণ করে গেলেন কোথায় কতটুক টান কোথায় বন্যা কোথায় ইস্পা কোথায় ইধার কোথায় ইসলাম কোথায় ইসমাম কিছু খবর নেই আপনার এটা শহীদ তেলাওয়াত হবে শহীদ তেলাওয়াত এটা ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহ রসুমকে শিখাইছেন আল্লাহ রসুম যেটা উম্মতকে শিখাইছেন ওটার নাম সহি ওইটা আপনি একা পারবেন না কথা কথা আপনি বিশ বছর সৌদি আরবে ছিলেন যে কোনো আরবি বই দিলে আপনি পড়তে পারেন যে কোনো আরবি বই দিলে আপনি পড়তে পারেন কিন্তু আপনি কারণ থেকে কোরআন তেলাওয়াত শেখেন নাই কোরআন পড়তে গেলে যে তাজবির লাগে আল্লাহ রসুলের মতো পড়ার জন্য ফর্মুলা লাগে ওইটা শেখেন নাই তো বিশ বছর সৌদি আরব থাকার পরও আপনি কোরআন শরীফ বই পড়তে পারবেন না আপনি আরবিতে কথা বলতে পারবেন আপনি আরবিতে লিখতে দিতে পারবেন আপনি আরবিতে যে কোনো বই পড়তে পারবেন কিন্তু তেলাওয়াত করতে পারবেন আরবি বই পড়া এক জিনিস আর কোরআন তেলাওয়াত করা আর এক জিনিস কোরআন তেলাওয়াতে যে বিষয়গুলো লক্ষ্য রাখা হয় যে কোথায় কতটুকু টান আছে কোথায় কতটুকু গুন্না আছে কোথায় কত এক্সট্রা আছে এগুলো কিন্তু আরবি কথাবার্তার ভিতর নেই আরবি কথাবার্তা এগুলো নেই তো আরবিতে তারা কত বই লিখছেন আরব দেশে যে স্কুলগুলো আছে সে বই তো আরবিতে ওই বই পড়ার সময় কিন্তু এই ফর্মুলাগুলো লাগে না কোরআন তেলাওয়াতে ফর্মুলা লাগে না তো আপনার কথা বলবেন সেক্ষেত্রে তুলনা করে বলবে না এক্সা করে বলবে না নর্মাল বলে দিবে নর্মাল ভাবে খাতা খেতে হবে কথাগুলো বলে দিবে কোরআন তেলাতে যে ফর্মুলা যাকে তাজবির বলে এই তাজবির সহকারে কোরআন তেলাওয়াত শিখলে তখন আপনার তেলাওয়াত ইব্রাহিমের তেলাওয়াত শিখেছে ওইটা হবে আল্লাহ রসুল উপস্থিত শিখেছে ওইটা হবে ওইটা আরব দেশে থাকলে হবে না ওইটা করে শহীদ তেলাওয়াত করলেওয়ালা থেকে শিখতে হবে এর কোনো বিকল্প নেই কোন শহীদ লাভ করলে আল্লাহ থেকে সুখা ছাড়া কোন বিকল্প নেই আপনার আশ্চর্য হবেন আমরা এদেশে কোরআন তেলাওয়াত শিখছি বাংলাদেশে শিখে মৌলানা পাস করছি মুক্তি পাস করছি সব পাস করছি বোখার করে পয়েন্ট যার উপরে আর কোনো কিতাব নেই কোরআনের পরেই বোখারি করি এটা পয়েন্ট আজকে অন্তত বিশ বছর বিশ বছর বোখারি শরীফ পড়েছে লালবাগ কিল্লার ভিতরে এক মসজিদ আছে আমি যখন লালবাগ মাদা যাই ইসলাম ছিলাম সেই মসজিদের সচিব ছিলাম হজরত হাফিজ জহুদুর রহমাতুল্লাহ আলাই তার নাম মনে হয় সারা দুনিয়া জেনে গেল উনি ইলেকশনে আসছিলেন ইনি এনার সমস্ত খলিফা ওনারা সেখানে আবার পিছনে জুমা নেওয়ার পর লালবাগ কিল্লার ভিতরে আমার ধারণা জামাত কিন্তু নব্বইয়ের দিকে যখন আমি সায়াসের দরবারে গেলাম ভারতের লখনৌ থেকে আরো দুই ঘন্টা সামনে হারদুই জেলা সহ যেখানে আমার শায়েখের খানকা সেখানে যখন যাওয়ার তৌফিক হলো এবং সাহেবের হুকুমে আবার নতুন করে কেরাত কষ্ট করলাম সেখানে তখন আমি ধরতে পারলাম যে বাংলাদেশে যে কেরাত আমি শিখছি আমার কতগুলো হরফের মধ্যে সমস্যা উনত্রিশটা হরফ এর মধ্যে সমস্যা আছে আর অন্য সমস্যা তো টুকটাক আছেই আলহামদুলিল্লাহ সেখানে মেহনত করার পরে সেখানটা জন আমাকে ইজাজত দেওয়া হলো তুমি এখন হাত ধুইতে নামাজ পড়াইতে পারো সেই আমার সাহেবের যে খানকা খানকার যে মসজিদ যেন সারা দুনিয়ার ওলামারা পড়ে থাকে সেইখানে আমাকে নামাজ পড়াইতে দেওয়া হলো অনেকদিন নামাজ পড়াই থাকে এবং অনেকবার যাওয়া হয়েছে দশ পনেরোবার আমি সেখানে গেছি তো ওইখানে যাওয়ার কোন অনুভব হয়েছে যে তেলাওয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের যে হিন্দুখানা আছে এখানেও কম বেশি চেষ্টা করি চেষ্টা করেছি এই তেলাওয়াতটা শহীদ তেলাওয়াত হয় তো মাসা আল্লাহ এখানে ছেলেরাও অনেক ভালো তেলাওয়াত করে যেটা আপনি সাধারণত অন্যখানে পাবেন আপনি তো পার্থক্য করতে পারবেন না যে কোথায় পার্থক্য হয়েছে আমরা যেহেতু মেহনত করছি রাতের উপরে মেহনত করছি বুঝে আছে যে আপনার জমির পার্থক্য অনেক বড় বড় পার্থক্য তেলাওয়াত হয় না আমার ছোট মাদ্রাসা তেলাস তো তেলাস শিখতে হবে তেলাস শিখতে হবে আমি যে মাদ্রাসা আছি রহমানি মাদ্রাসা এখানে বারো মাস এই সুযোগ আছে যে কোনো ব্যক্তি যায় দরখাস্ত করে এই শহীদ তেলাওয়াতটা শিখতে পারে বারো মাস সুযোগ আছে সে আলেম হোক আলেম না হোক সে দরখাস্ত করে কোনো বেতনও দেওয়া লাগে না ওইখানে যারা উত্তাপ আছে তাদের কাছে সে শহীদ তেলাওয়াত শিখতে পারে প্রায় সময় পাঁচ সাতজন আলেন পড়ে থাকে এক গ্রুপ আসতেছে এক গ্রুপ দেখতেছে সতক্ষণ আসতে পড়ে শিখতে শিখে তারা চাকরি নিয়ে চলে যেত তো কোরআনের তিন নম্বর যে পয়েন্ট শহীদ তেলাওয়াত যে তেলাওয়াত জিব্রাহিল আলাইসালাম আল্লাহ রসুলকে শোনাইছে যে তেলাওয়াত আল্লাহ রসুল উম্মতকে শোনাইছে ওই জন্য শহীদ তেলাওয়াত আপনি জেলা তলা করে গেলেন কোন রকম করে গেলেন ওটাতে লাভ হবে না ওটাতে লাভ হবে না ওখানে বরং কোরআন আপনার বিরুদ্ধে বদয়া করার আশঙ্কা রুব্বা কারেন যাত্রা অল কোরআন অল কোরআন আনু নবী করিম সাল্লাম বলেন কোরআন যদি গলত পড়া হয় কোরআন ওই তালাবকারের জন্য বদয়া হয় আপনি কোরআনকে বিগড়ে আর কোরআন আপনার জন্য দোয়া করতে থাকবে আপনি কোরআনকে নষ্ট করবেন আর কোরআন দোয়া করবেন তাছাড়া কোরআন গলপ করলে নামাজ নষ্ট হয়ে যায় কোরআন গলপ করলে নামাজ নষ্ট হয়ে যায় নামাজ ভঙ্গের অন্যতম করা কারণ তেলাজ গলপ করা ভুল তেলাজ করা আমি আগে আপনাদেরকে বলেছি দেখেন ফসল তোমার রবের জন্য নামাজ পড়ো তোমার রবের জন্য কোরবানি করো হাত গলা চিপা হা কোরবানি করো আপনি গলা চিপা হা না করে আরা খা পড়ে দিলেন ওয়ান হাউ ওয়ান হাউ অর্থ উল্টা হয়ে গেল তোমার রবের জন্য নামাজ পড়ো তোমার রবকে ধমকি দাও ধমকি বলেন না তেলাওয়াত করে না করলে কি মারাত্মক অবস্থা তোমার প্রতিপালকের পবিত্রতা বয়ান করো বয়ান করো পবিত্রতা বয়ান করো এর শেষ একটা হাত গলা চিপা এ হাটা উচ্চারণ করলো না তবে তোমার প্রতিপালককে গালি দাও পুরুষের মধ্যে পড়তে চান আল্লাহ আমরা তোমার সাথে পুকুরি করিব না সেরেকি করিব না পুকুরি কাজ করিব না কিন্তু অলা যদি টান না দেন অলা নাক পুরুকা এটা বলে না অজুবিল্লা অলা নাক পুরুকা টান দিলেন না করতে হবে টানটা দিলেন না আর কি হলো আল্লাহ আমরা অবশ্যই আপনার সাথে কুপুরি করিব তাহলে কোথায় রক্ত চলে গেল এর জন্য তৈরি করা আল্লাহ নতুন যে তেলাওয়াত রেখে গেছেন ওই তেলাওয়াত করা আমাদের ইমানের দায়িত্ব ওনারে ফরজ করে দেওয়া হয়েছে ফরজ সুরায় মধ্যে আল্লাহ তালা বলতেছেন আমার কোরআনকে তোমরা তাস্তির সহকারে তাজবির সহকারে তেলাওয়াত করো আমার কোরআনকে তাজবির সহকারে তেলাওয়াত করো তাজবির সহকারে তেলাওয়াত করলে আপনার তেলাওয়াত মোহাম্মদুর রসুল্লাহ তেলাওয়াত হবে আর তাজবির পাবেন তো লানো তলা লানো তলা তেলাওয়াত হবে আল্লাহ ইবাদত করে এই জন্য কোরআন সই করার কোন বিকল্প নেই সই করতেই হবে কোরআন যখন আপনি সই করবেন তখন প্রত্যেকটা অক্ষরে কম পক্ষে বসতে কি হবে কম পক্ষে আজ উঁচু সহকারে পড়েন নামাজের মধ্যে পড়েন তো প্রত্যেকটা অক্ষরে একশো করে কি হবে একশো করে একটা অক্ষরে আল হামদু পাঁচটা অক্ষর আছে পাঁচটা অক্ষর আছে এখানে যে আল হামদু বলে ঠিক মতো আল হামদু গলা টিপা পাঁচশো দেখি হয়ে গেল দেখি তো বুঝি না আমরা দেখি কি কাজে লাগবে তাও তো কেনা যায় না এক জগৎ আছে যে সেই জগতে এই নেকির কারেন্সি ছাড়া কোনো কারেন্সি চলবে না সেদিন খুব বুঝে আসবে যে নেকি কাকে বলে সেদিন তার নেকির পাল্লা সামান্য ভারী হয়ে যাবে উনার পাল্লা থেকে সামান্য ভারী হয়ে যাবে আল্লাহ তাকে মাফ করে ব্যস্ত দান করবেন আর সেই দিন তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে তাকে শাস্তি ভোগ করার জন্য দলের রেখে হবে সেদিন আপনার ছেলে আপনার কাছে পরিচয় দিবে না আপনার মেয়ে আপনার কাছে পরিচয় দিবে না আপনার স্ত্রী পরিচয় দিবে না আপনার ভাই পরিচয় দিবে না কেউ পরিচয় দিবে না এই একটা আশঙ্কার কারণে কি আশঙ্কা যদি আমার কাছে নেকি চায় যদি আমার বাপে বলে তুমি তোমার প্রিয়তম ছেলে আমার একটা নেকি হলে নেকির পাল্লাটা ভালো হয় তুমি একটা নেকি আমাকে দিয়ে দাও এই কথাটি বলে আর ওনাকে দিতে দেয় আমার যদি আর গোলাম পাল্লা ভারী হয়ে যায় কি হবে এই দলে দেখি চান কিনা এই দলে আপনার ছেলে আপনার মেয়ে আপনার দিদি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না ওনার আয়াত ইয়ৌমায়া ফিরুল মারু মিন্নাফিহি وأمه وأبيه وصاحبته وبنيه يفر ইয়মা ইয়াফিরু ইয়াফিরু মানে কি ইয়ম মানে যেদিন ইয়াফিরু মানে ভেঙে চলে যাবে আসছে না নর্মাল ভাবে না ছেলে বাচ্চা দেখে দৌড় দিবে ইয়াফিরু নর্মাল চলাকে ইয়াফিরু বলে না ফাররা ইয়াফিরু মানে ভেঙে যাওয়া দৌড় দিয়ে পলায় যাওয়া সবাই ভাবছে কেন এই দেখি বসছে এই দিন দেখি বুঝিয়ে আছে হুজুরে কহিল পাঁচটা দেখি এই পাঁচশো নাকি এই এই জন্য কত হয় প্রত্যেকে ভবিষ্যৎ চিন্তা করে মুসলমানের ভবিষ্যৎ এই পরকাল দুনিয়া তাদের ভবিষ্যৎ শুরু হয় চল্লিশ বছরের পরে বা যখন সে চাকরি থেকে রিটায়ার করে তখন তার ভবিষ্যৎ শুরু হয় কিন্তু মমিনের ভবিষ্যৎ চক্ষু বন্ধ হওয়ার পরে শুরু হয় মমিনের ভবিষ্যৎ চক্ষু বন্ধ হওয়ার পরে শুরু হয় এ কথা সবাই বিশ্বাস করে ভবিষ্যতে চিন্তা করতে হবে ভবিষ্যৎ করতে শুরু হয় এইখানে ব্যাখ্যার মধ্যে পার্থক্য হবে দুনিয়া তাদের ব্যাখ্যা একরকম আল্লাহ আলাদা ব্যাখ্যা একরকম মৃত্যুর পরে চিন্তা করতে হবে তো বলতেছিলাম তেলাস ভয় করলে আপনার প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে দশ দেখি আর আল্লাহ চাইতে একশো লেখ দিতে পারেন হ্যাঁ من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة কমপক্ষে দশ গুণ বাড়াবেন এই হাদিসে ওয়াদা করা হলো যে একবার একটা অক্ষর তেলাওয়াত করলেন এক নেকি সে এক নেকি আল্লাহ তালা কমপক্ষে দশ গুণ বাড়াবেন আর কত বাড়াবেন সেটা এই হাদিসে বলা হয় নাই অন্য হাদিসে আছে তেলাওয়াতের কত ফায়দা যদি আপনি অর্থ বুঝেন তাহলে নাকি হবে যদি অর্থ না বুঝেন তাহলে নাকি হবে অর্থ বোঝার চেষ্টা করতে হবে এটা ভিন্ন একটা দায়িত্ব কিন্তু সবাব পাওয়ার জন্য অর্থ বোঝা জরুরি না আপনি একটা মেডিসিন খেয়ে দিতেন এই মেডিসিনের বিস্তারিত গুণাগুণ যদি জানেন তখন ওদের ফায়দা হবে কিচ্ছু গুণাগুণ জানেন না খালি খাইলেন একই ফায়দা হবে কি গুণাগুণ জানে খাইলে কি ফায়দা বেশি হবে নাকি তো কোরআনে অর্থ মঞ্জুরের সব হবে অর্থ না বুঝলেও সব হবে আজকাল মানুষকে গুমরা করা হয়েছে যে তোতার মতো তেলাওয়াত করলে সব হয় না আর কেউ কেউ বলছে যে তোতার মতো তেলাওয়াত করলে গুণা এই লোকগুলো পোড়া মোবাইলে নিজে তো তেলাওয়াত করে না অন্য কোনো হারণ করতে এই যে তেলাওয়াত করতে পারে এটা তো ইবাদত বাস্তব নামাজ পড়া যেরকম ইবাদত কিছু না কিছু তেলাওয়াত করা প্রত্যেক দিন কিছু না কিছু তেলাওয়াত করা এক রুকুর তেলাওয়াত করেন না আপনি এক রুকুর উচিত তো কমপক্ষে এক পাড়া কোরআন শরীফকে তিরিশ পাড়ার হাত পাড়া হয়েছে কেন কমপক্ষে এক পাড়াতে লাভ করছে তাও যাতে না পারেন এক রূপতে লাভ করেন এক পৃষ্ঠাতে লাভ করেন কিন্তু করতে হবে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন কোরআনকে লাভ করার জন্য দায়িত্ব দিয়েছে তারপরে সব পারল আল্লাহ নৈকট্য পারল এবং আপনি দায়িত্বের উপরে কায়েম থাকবেন তেলাওয়াত করে না সে হেদায়ত এবার টিকে থাকবে না সে সিটকে পড়ে যাবে আল্লাহ তাকে মুস্তাফিমের উপরে কায়েম রাখবে ইংলিশ আমরা তাকে মুস্তাকিম থেকে দিতে পারবে না লাইন সুতো করতে পারবে না কোন ফায়দা হকের উপর থাকার জন্য জরুরি এবং এই তেলাওয়াত হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে দুনিয়াতে আমরা তেলাওয়াত করতেছি এই তেলাওয়াত নবী রসুলকে সুপারিশ করবেন আজিকেও সুপারিশ করবেন শহীদকেও সুপারিশ করবেন হাফেজরা সুপারিশ করবে মৌলানারা সুপারিশ করবে ওরাও সুপারিশ করবে আপনি যদি তেলাওয়াত করতেছেন তেলাওয়াত সুপারিশ করবেন কবে যাবেন এই কোরআন তেলাওয়াত সুন্দর ফেরস্তার আকৃতিতে আপনার পাশে থাকবে বেহেস্তে পৌঁছানো আজ পর্যন্ত আপনার থেকে বিচ্ছিন্ন হবে না এখন তো তেলাওয়াত কিছু দেখা যাচ্ছে না কবরে গেলেই এই তেলাওয়াত সুন্দর আকৃতির একটা ফেরস্তার আকৃতি নিয়ে আপনার বন্ধু হয়ে আপনার পাশে বসে থাকে তিনটা রাস্তা তাকে দেখে বলবে ভাই তোমার চেহারা এত সুন্দর তোমার চেহারা থেকে শুধু কল্যাণ কল্যাণ টপকে দিচ্ছে তুমি কে ভাই ওই যে তুমি হাত পাইলেই আল্লাহর কালাম নিয়ে বসছে আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম আমি তোমার সাথে থাকবো তোমাকে রেস্টে পৌঁছানো পর্যন্ত তোমার সাথেই থাকবো তোমার থেকে বিচ্ছিন্ন হবো কেউ সাথে যাবে না সবচেয়ে প্রিয় তোমার বিবি এও যাবে কিন্তু আমার তেলার সাথে চলে দুনিয়াতে হেদায় তোমার টিকে থাকলেন কবরে আমার সাথী হয়ে গেল আর হাসরের মাঝে এই কোরআন শহীদ তেলাভ সব একটাই শর্ত শহীদ তেলাভ আপনার জন্য সুপারিশ করবে তাহলে কোরআনের তিন নম্বর দাবি হল শহীদুদ্ধ তেলাভ হাসিল করতে হবে চার নম্বরটা আজকে বলা যাবে না পরে বলা হবে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের হ্যাঁ বেশ কিছুদিন পর পরে একটা কোর্স করা হয় এই বিশুদ্ধ তেলাভ শিক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ অনেকেই এই নুরানি পদ্ধতিতে আপনারা শিখছেন এই কোর্ট যদি সপ্তাহে জারি থাকে প্রতি দুই মাসে হতে পারে ও আগামী রবিবার থেকে শুরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন বয়স করতেছে বয়স হলে একটুই আমলের ব্যবস্থা হয়ে গেছে প্রতি দুই দিন মাসে একটা কোর্ট হতে পারে আল্লাহ বান্দার পর্যায় করে শিখে ফেললো এই আগামী রবিবার তো শুরু হবে বিশাল পরে বিশাল পরে আপনারা আগের থেকে তৈরি নিয়ে নেন যাতে করে রাত শুনতেছে এখন নগদ আমল হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ